বিশ্রামরত ছিল فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إلا أن قالوا إنا كنا ظالمين যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল তখন তাহাদের কথা শুধু ইহাই ছিল যে নিশ্চয়ই আমরা জালিম ছিলাম فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين অতঃপর যাহাদের নিকট রাসুল প্রেরণ করা হইয়াছিল তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসুলগণকেও জিজ্ঞাসা করিব তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিনের ওজন করা সত্য যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে যেহেতু তাহারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত ولقد مكناكم في الارض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আমি তোমাদেরকে সৃষ্টি করি অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফিরিস্তাদেরকে আদমকে সিজদা করিতে বলি ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করিল সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين তিনি বলিলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না সে বলিল আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين তিনি বলিলেন এই স্থান হইতে নামিয়া যাও এখানে থাকি অহংকার করিবে ইহা হইতে পারে না সুতরাং বাহির হইয়া যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত قال أنظرني إلى يوم يبعثون সে বলিল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও قال إنك من المنظرين তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলিল তুমি আমাকে শাস্তি দান করিলে এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে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 সম্বোধন করিয়া বলিলেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান্ত তোমাদের প্রকাশ্য শত্রু قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الارض مستقر ومتاع الى حين তিনি বলিলেন তোমরা নামিয়া যাও তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল তিনি বলিলেন সেখানেই তোমরা জীবন যাপন করিবে সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে ইয়া বনি আদম কদ আন أنزلنا عليكم لباسا يواري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 فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون যখন তাহারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ আমাদেরকে ইহার নির্দেশ দিয়াছেন বলো আল্লাহ অশ্লীল আচরণকে নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়াছেন ন্যায় বিচারের প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন তোমরা সেইভাবে ফিরিয়া আসিবে ফরিকন هدى وفريقا حق عليهم الضلاله انهم اتخذوا الشياطين اولياء من دون الله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 উহারা বলিবে হ্যাঁ অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে আল্লাহর লানত তালিমদের উপর الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون যাহারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত উহারা এই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের শান্তি হোক তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين যখন তাহাদের দৃষ্টি দোজকবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে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 পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তো নৌকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين তার সম্প্রদায়ের প্রধানগণ বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো ভ্রান্তি নাই বরং আমি তো জগৎ সময়ের প্রতিপালকের রাসূল أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিত উপদেশ দিতেছি এবং তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم لينذركم ولتتقوا ولعلكم ترحمون তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের এই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে তাহাকে ও তার সঙ্গে যাহারা ত্বরান্বিত ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি তাহারা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 সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها سميتموها انتم واباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا اني معكم من المنتظرين şey তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হইয়া আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা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 بيوتاً فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين স্মরণ করো আজ জাতির পর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত তাহারা বলিল তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون দাম্ভিকরা বলিল তোমরা যাহা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 তো হিতু উপদেশ দানকারীদেরকে পছন্দ করো না ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين আর আমি লুতকেও পাঠাইয়াছিলাম সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই انكم لتاتون الرجال شهوه من دون النساء بل انتم قوم مسرفون তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وما كان جواب قومه إلا أن قالوا إلا أن قالوا أخرجوهم من قريتكم উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল ইয়াদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো ইহারা তো এমন লোক যারা অতি পবিত্র হইতে চায় অতঃপর আমি তাহাকে ও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিজন বর্গকে উদ্ধার করিয়াছিলাম তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত وأمطرنا عليهم مطرا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 আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমুচীন নয় সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানাত্ম আমরা আল্লাহর প্রতি নির্ভর করি হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলিল তোমরা যদি সুয়েবকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবেই فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায় الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين মনে হইল সুয়েবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই সুয়েবকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم ونصحت لكم فكيف آسى على قوم كافرين সে তাহাদের হইতে মুখ ফিরাইল এবং বলিল হে আমার সম্প্রদায় আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদেরকে উপদেশ দিয়াছি সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করিয়া আক্ষেপ করি وما ارسلنا في قريه من نبي الا اخذنا اهلها بالباساء والضراء لعلهم يضرعون আমি কোন জনপদে নবী পাঠাইলে উহার অধিবাসী বৃন্দকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি যাতে তারা কাকুতি মিনতি করে ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষেরা তো দুঃখ সুখ ভোগ করিয়াছে অতঃপর অকস্মাৎ তাহাদেরকে আমি পাকড়াও করি কিন্তু তাহারা উপলব্ধি করিতে পারে না ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশ মণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল সুতরাং তাহাদের কর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছি তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রামগ্ন أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون অথবা জনপদের অধিবাসী বৃন্দ কি ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে যখন তাহারা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 করিতেছি তাদের নিকট তাহাদের রাসুলগণ তো স্পষ্ট প্রমাণস আসিয়াছিল কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাতে ইমান আনিবার পাত্র তাহারা ছিল না এইভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করিয়া দেন وما وجدنا لاكثرهم من عهد وان وجدنا اكثرهم لفاسقين আমি তাহাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই বরং তাহাদের অধিকাংশকে তো পাপাচারই পাইয়াছি ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين তাহাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাই কিন্তু তাহারা উহা অস্বীকার করে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো وقال موسى يا فرعون إني رسول من رب العالمين মূসা বলিল হে ফেরাউন আমি তো জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل ইহা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিব না তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি সুতরাং বনি ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين ফেরাউন বলিল যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো فألقى عصاه فإذا هي ثعبان مبين অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল ونزع يده فإذا هي بيضاء للناظرين এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল এ তো একজন সুদক্ষ জাদুকর يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি পরামর্শ দাও قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে ইন্না লানা লা قالوا إن لنا لأجرا قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো قال نعم وإنكم لمن المقربين সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তাহারা বলিল হে মূসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলিল তোমরাই নিক্ষেপ করো যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون আমি মুসার প্রতি প্রত্যাদেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো সহসা উহা তাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল فغلبوا هنالك وانقلبوا صاغرين সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল وألقي السحرة ساجدين এবং জাদুকরেরা সিজদা অবনত হইল قالوا آمنا برب العالمين তাহারা বলিল আমরা ইমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি رب موسى وهارون যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে ইহা তো এক চক্রান্ত তোমরা স্বজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই অতঃপর তোমাদের সকলকে শুলবিদ্ধ করিবই قالوا إنا إلى ربنا منقلبون তাহারা বলিল আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমান আনিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে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 তাহারা পথ হিসাবে গ্রহণ করিবে ইহা এই হেতু যে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল ইল্লা মা কানূ ইয়ামালুন যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয় তাহারা যাহা করে তদ অনুযায়ী তাহাদেরকে প্রতিফল দেওয়া হইবে واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار الم يروا انه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার অপ করিত তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না ও তাহাদেরকে পথ দেখায় না তারা উহাকে উপাস্যরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল জালিম ولما سقط في ايديهم وراوا انهم قد ضلوا قالوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপদগামী হইয়া গিয়াছে তখন তাহারা বলিল আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই ولما رجع موسى الى قومه غضبان اسفا قال بئس ما خلفتموني من بعدي اعجلتم امر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء فلا تشمت بي الاعداء ولا تجعلني مع القوم الظالمين মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল তখন বলিল আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর সিও ভ্রাতাকে চুলে ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল হারুন বলিল হে আমার সহদর লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফিরিয়াছিল তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না মুসা বলিল হে আমার প্রতিপালক আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি শ্রেষ্ঠ দয়ালু ইন الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين যাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছে পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবেই আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم যাহারা অসৎ কার্য করে তাহারা পরে তওবা করিলে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 আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকওয়া অবলম্বন করে জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ۖ ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم اصرهم والاغلال التي كانت عليهم فالذين امنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه اولئك هم المفلحون যাহারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল যা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায় যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয় যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরু ভার হইতে এবং শৃঙ্খল হইতে যা তাহাদের উপর ছিল সুতরাং যারা তাহার প্রতি ইমান আনে তাহাকে সম্মান করে তাহাকে সাহায্য করে এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে তাহারাই সফল কাম قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه বল হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান সুতরাং তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তাহার বার্তাবাহক উন্মি নবীর প্রতি যে আল্লাহ ও তাহার বাণীতে ইমান আনে এবং তোমরা তাহার অনুসরণ করো যাহাতে তোমরা সঠিক পথ পাও ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেইভাবেই বিচার করে وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل اناس مشربهم وظللنا عليهم الغمام وانزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون তাহাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করিয়াছি মুসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহা হইতে বারোটি প্রশ্রবণ উৎসারিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম এবং বলিয়াছিলাম উত্তম যাহা তোমাদেরকে দিয়াছি তা হইতে আহার করো তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই কিন্তু তাহারা নিজেদের প্রতি জুলুম করিতেছিল وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين স্মরণ করো তাহাদেরকে বলা হইয়াছিল তোমরা এই জনপদে বাস করো ও যেথা ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নতশিরে দ্বারে প্রবেশ করো আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব আমি সৎকর্মপরায়ণদেরকে আরো অধিক দান করিব فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তাহারা শনিবারের সীমা লঙ্ঘন করিত শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা তাহাদের নিকট আসিত না এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون স্মরণ করো তাহাদের একদল বলিয়াছিল আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় এজন্য فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎ কার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين তাহারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত্ত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম ঘৃণিত বানর হও وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময় وقطعناهم في الارض امما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কতক সৎকর্ম পরায়ণ ও কতক অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে فخلف من بعدهم خلف ورثوا الكتاب ياخذون عرض هذا الادنى ويقولون سيغفر لنا ياخذون عرض هذا الادنى ويقولون سيغفر لنا وان ياتهم عرض مثله ياخذوه الم يؤخذ عليهم ميثاق الكتاب الا يقولوا على الله الا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয় তারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হইবে কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাহাদের হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে যাহারা তাকে অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসী শ্রেয় তোমরা কি ইহা অনুধাবন করো না والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে আমি তো এইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا واذكروا ما فيه لعلكم تتقون স্মরণ করো আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে বলিলাম আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো যাহাতে তোমরা তাকোয়ার অধিকারী হও وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তাহারা বলে হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রহিলাম ইহা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ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 পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাহাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তাহারা জানিতেও পারিবে না وأملي لهم إن كيدي متين আমি তাহাদেরকে সময় দিয়া থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين তাহারা তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ উন্মাদ নয় সে তো এক স্পষ্ট সতর্ককারী أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون তাহারা কি লক্ষ্য করে না আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী সুতরাং ইহার পর তাহারা আর কোন কথা ইমান আনিবে من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون আল্লাহ যাহাদেরকে বিপদগামী করেন তাহাদের কোনো পথ প্রদর্শক নাই আর তাহাদেরকে তিনি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন يسألونك عن الساعة أيان مرساها قل انما علمها عند ربي لا يجليها لوقتها الا هو ثقلت في السماوات والارض لا تاتيكم الا بغته يسالونك كانك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন উহা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে আকস্মিকভাবেই উহা তোমাদের উপর আসিবে তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে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 ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও উহা হইতে তার স্ত্রী সৃষ্টি করেন যাহাতে সে তাহার নিকট শান্তি পায় অতঃপর যখন সে তাহার সঙ্গে সঙ্গত হয় তখন সে একে লঘু গর্ভ ধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে গর্ব যখন গুরুভার হয় তখন তাহারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون তিনি যখন তাহাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহারা তাহাদেরকে যাহা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর শরিক করে কিন্তু তাহারা যাহাকে শরিক করে আল্লাহ তাহা অপেক্ষা অনেক ঊর্ধ্বে أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون উহারা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না বরং উহারা নিজেরাই সৃষ্ট ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون উহারা না তাহাদেরকে সাহায্য করিতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون তোমরা উহাদেরকে সৎপথে আহ্বান করিল উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো তোমাদের পক্ষে উভয়ই সমান إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা তোমরা তাহাদেরকে আহ্বান করো তাহারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'ইউনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون তাহাদের কি পা আছে যাহা দ্বারা উহারা চলে তাহাদের কি হাত আছে যদ দ্বারা উহারা ধরে তাহাদের কি চক্ষু আছে যদ দ্বারা উহারা দেখে কিংবা তাহাদের কি কর্ণ আছে যদ দ্বারা উহারা শ্রবণ করে বলো তোমরা যাহাদেরকে আল্লাহর শরিক করিয়াছ তাহাদেরকে ডাকো অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করিয়া থাকেন والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয় وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে কিন্তু তাহারা দেখে না خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্রয়োজিত করে তবে আল্লাহর স্মরণ লইবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا تذكروا فإذا هم مبصرون যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায় واخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون তাহাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না واذا لم تاتهم بايه قالوا لولا اجتبيتها قل انما اتبع ما يوحى الي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمه لقوم يؤمنون তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন বলো আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইয়া হিদায়েত ও রহমত واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয় واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না যাহারা যারা তোমার প্রতিপারকের সান্নিধ্যে রইয়াছে তাহারা অহংকার বশত তাহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিজদা অবনত হয়